সামাজিক ধর্মীয় রাজনৈতিক প্রশাসনিক আমলাতান্ত্রিক বিভিন্ন বিষয়ের সাথে প্রতিটি নাগরিক জড়িত কেউ যদি বলে আমি এটা বুঝি ওটা বুঝি না এটা জানি আমি ওটা জানি না আমি বলবো হয় আপনি নির্বোধ পাগল না হয় আপনি মুনাফিকি করছেন না হলে জীবনের ভয়ে সমস্যার ভয়ে কথা বলছেন না এটা জায়েজ আছে তবে শিয়াদের মতো না শিয়াদের ওটা হলো মূলনীতি আরবিতে তুকিয়াও বলা হয় তাকিয়াও বলা হয় তাদের ধারণা অনুযায়ী একটা মুসলিমের জীবনের আশি ভাগই চলে তাকিয়া কিংবা তুকিয়ার উপরে অর্থাৎ প্রকাশ্যে যা বলবেন ভিতরে থাকবে তার বিপরীত ভিতরে যা থাকবে বাহিরে বলবেন তার বিপরীত দিনের শতকরা আশি ভাগ তাদের কাছে এটার উপরেই নির্ভরশীল এবং তারা এটাকে মূল নীতি হিসাবে বিশ্বাস করে সেটা নিয়ে আমি প্রসঙ্গিক কথা বলবো মহারম মাসকে কেন্দ্র করে শুধুমাত্র একটি ঘটনা নয় মুসলিম বিশ্বের মহা বিপর্যয়ের সূচনা এবং মুসলিম বিশ্বের রাজনৈতিক ধর্মীয় সামাজিক প্রশাসনিক নৈতিক সকল দিকের মহা অধপতনের সূচনা হয়েছে সেটি হোসাইন রাজিউল্লাহ তাআলা আনহুর শাহাদতের কারণে যতটুকু হয়েছে তার চেয়ে শতগুণ বেশি হয়েছে সেটি নিয়ে অপরাজনীতি কুরাজনীতি করার কারণে হোসাইন রাজিউল্লাহ তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালায় শত শত সাহাবি শহীদ হয়েছে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কোন শিয়াও এ কথা বলবে না যে আল্লাহ আল্লাহ নবীর মর্যাদা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে কম এটা কিন্তু কোনো শিয়াও বলবে না সারা পৃথিবীর সকল মুসলিম বা মুসলিম নামধারী সে সত্যবাদী হোক বা মিথ্যাবাদী হোক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক হোক বা তার বাহিরে হোক কেউ বলবে না যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরের কেউ আছে কিন্তু কই যারা বেদাত করে তারা ওই দিনে বারোই রবিউল আউয়ালে কিছু মিলাদুন নবীর অনুষ্ঠান করে কিছু হালুয়া খায় কিছু ইয়া নবী সালাম আলাইকা বলে কিছু জাল জৈব কিসসা কাহিনী বলে কিন্তু শিয়ারা ওই দিন কেন বুক চাপড়ায় না ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ সম্মানিত উপস্থিতি তারপর থেকে এই সমস্যা সেগুলা আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি মুসলিম বিশ্বের বিপর্যয়ের মহা সূচনা এর পর থেকেই মিথ্যাচার প্রতারণা গণহত্যা গুপ্তহত্যা বিশৃঙ্খলা মোনাফেকি ধোকাবাজি সকল কিছুর সূচনার পর থেকেই রাগ পর্যন্ত যা ছিল তা সহনীয় ছিল সংক্ষেপে আমি আপনাদের সামনে একটু ইশারা দিয়ে যাচ্ছি কথাটি আবার ঘুরিয়ে বলছি কোন অবস্থাতেই হোসাইন রাজিয়াল্লাহ তাআলা আনহুর ফজিলত আলী রাজিয়াল্লাহ তাআলার সাথে বেশি না কোন অবস্থাতে আলী রাদিয়াল্লাহু তাআলার ফজিলত ওসমান রাদিয়াল্লাহু তাআলার চেয়ে বেশি নয় যদি এটা না আহলে সুন্নাহ আল জামাতের মধ্যে সামান্য মত আছে যেহেতু জনমত ছিল পরায় কাছাকাছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা এবং আলীর মধ্যে খলিফা কে হবেন একেবারে কাছাকাছি ছিল খালি যদি আলী রাদিয়াল্লাহু তাআলা একটু ধনী মানুষ হতেন কিংবা বয়স একটু বেশি হতো তাহলে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা প্রাধান্য পেয়ে যেতেন কিন্তু যেহেতু ওসমান রাজিয়াল্লাহু তাআলার বয়স একটু বেশি অত্যন্ত দানশীল মানুষ ছিলেন সমাজে তার গ্রহণযোগ্যতা একজন অমায়িক ভদ্রলোক হিসাবে অনেক বেশি ছিল বলেই সামান্য এগিয়েছিলেন তারপরে আহলে সুনাল জামাতের মধ্যে দ্বিমত আছে দুজনের মধ্যে প্রাধান্য কে পাবে তবে যেহেতু তিনি তৃতীয় খালিফা হিসাবে মনোনীত হয়ে গেছেন সুতরাং ওসমান রাজিয়াল্লাহু তাআলার মর্যাদা আলী রাজিয়াল্লাহু তাআলার চেয়ে বেশি কোন অবস্থাতেই ওসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুর চেতে মর্যাদা ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহুর কম এ কথা বলা যাবে না কোন অবস্থাতেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা ওমর রাদিয়াল্লাহু তাআলার চেয়ে কম এ কথা বলার উপায় নেই নবীগণের পরে রাসূলগণের পরে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী মাসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা সেটেলড এটা সুনিশ্চিত ধারণা আপনার মাথার মধ্যে রাখতে হবে খেলাফতের যুগ চলে গেল চার খালিফা ওসমান রাজিয়াল্লাহ তালানুর শেষের দিকে তার আমলের শেষের দিকে মুসলিম বিশ্ব ছড়িয়ে পড়ল অর্থাৎ বিস্তৃতি লাভ করল আরো বেশি বিস্তৃত হয়ে ভারতের কোনাকানি পর্যন্ত মাওয়ারা অন্নাহার জাইহুন নদীর আশপাশ পর্যন্ত এবং ইরানের বিভিন্ন এলাকার শেষ পর্যন্ত এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চল পর্যন্ত বিজিত হয়ে গেল বহু মানুষ নাম কস্তে ইসলাম গ্রহণ করল ইসলাম তারা বোঝেনি অনেকটা আমাদের দেশের শতকরা আশি ভাগ মানুষের মতো কেন এই দেশে ইসলাম এসেছে সুফি শাতকদের মাধ্যমে শাসন করেছে দীর্ঘদিন এই তুর্কিরা এখতিয়ার উদ্দিন বখতিয়ার খালজি বান্দেগানের চেহেলগানের একজন ভারতের ইতিহাসে যেহেতু মোতাল্লি সাহেব ইশারা দিয়েছেন এটাকে ভূমিকা দিয়ে গোছে আনা অনেক কঠিন হয়ে পড়বে খুব দ্রুত গতিতে আমি খুব দ্রুত নিয়ে আসছি আপনাদের সামনে কাহিনী উদ্দিন বখতিয়ার খালজি কোনো উচ্চ বংশের আলেম ছিলেন না তবে দুঃসাহসী মানুষ ছিলেন ভালো মুসলিম ছিলেন এটা ঠিক তবে তিনি সহি আকিদার এবং সহি তরিকার স্পষ্ট কোরআন হাদিসের যে মুসলিম সেটা তার সে অবস্থায় তিনি ছিলেন না এই জন্য তার যুগে দেখা গেল যে তার পরবর্তী যুগে যিনি মুসলিমের জাস্টিস রুকনুদ্দিন সময়ের কন্দি তিনি একদিকে যেরকম কোরআন পাঠ করছেন সাথে সাথে আবার বেদ গীতাও পাঠ করছেন ভোজার ব্রাহ্মণের দীক্ষাও নিলেন তিনি খুব দ্রুত গতিতে গেলাম ব্রেনে নিয়ে আসতে হচ্ছে একদিকে ওদিকেও আছে একদিকে এদিকেও আছে ইলিয়াস শাহী বংশ হোসেন শাহী বংশ হোসেন শাহের বংশের সময় তো এদিকে ঈদের জামাত ওদিকে পূজা দুইটা একই সাথে অনেকটা আমাদের জাতীয় ঈদগাহের মতো আর কি ওদিকে থেমিসের মূর্তি থাকবে এদিকে ঈদের জামা সম্মানিত উপস্থিতি বহু দাবি দেওয়ার পরে চিৎকারের পরে মূর্তিটা সরল বটে কিন্তু শেষ হলো না সেটা বাইরের থেকে যে একটু ভিতরে ঢুকলো এই পর্যন্তই হলো আর কি কিন্তু মূর্তিটা সরল না এখন বিচার করবো এই মূর্তি বিচার কি হচ্ছে তা তো আমরা খুব ভালোই জানি মানে আগের থেকেই চলছে তো চলবে উনি আর আমি এই মুহূর্তে কথা বলছি না ধর্মীয় দিক থেকে আমি কথা বলছি ইতিমধ্যে ভারতে আসলো মুঘল শাসন বাদশাহ আকবর অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম আসসালামু আলাইকুমের পরিবর্তে জ্বালিয়ে দিল আল্লাহু আকবর জাল্লা জালালুহু তার নাম হলো আকবর উদ্দিন আকবর দুইটা মিলে সালাম বানিয়ে দিল আল্লাহু আকবর বলে সালাম দিবেন জবাব দিবেন জাল্লা জালালুহু ঘুরে ফিরে আকবরের এই দুই নাম সিজদায় তাজিমি বাধ্যতামূলক করে দিল যেখানে যাবেন মাথা নত করতে হবে হিন্দুরা যখন নমস্কার করে আর একটু মাথা লড়ায় ওইটা নিয়ে আসলো গরু কোরবানি আকবর বন্ধ করে দিল এই নিয়ে দ্বন্দ্ব হয়ে গেল মহান আলেম সংস্কারবাদী নেতা সৈয়দ স্যার সৈয়দ আহমদ সারহন্দির সাথে গোয়ালিরে তাকে বন্দী করে রাখা হলো রাজ দরবারে নিয়ে আসা হলো রাজদরবারের গেট নিচু করে দেওয়া হলো যে আলেম তো মাথা নিচু করবে না তাহলে কি করব গেটটাই নিচু করে দিল যাতে বাধ্য হতে হয় উনিও বুঝতে পারলেন হাঁটু নিচা করে মাথা উঁচা করে ঢুকলেন তারপরে তাকে বন্দি করা হলো আকবর বহু আলেম আমাকে জেলে দিয়েছে হত্যা করেছে এগুলা ইতিহাসের একটা অধ্যায় সেই সকল বেদাতগুলোর আবার পুনরাবৃত্তি করলো মারাত্মক ভাবে আমি খুব দ্রুত আকবর থেকে নিয়ে জাহাঙ্গীর থেকে নিয়ে এসে আওরঙ্গজেবের দুঃখ পর্যন্ত এসে পড়লাম মাঝখানে ইতিহাস বলার সময় আজকে আমার নেই শুধুমাত্র মতো সাহেব বলেছেন যে একটু বলবে কাজে ইতিহাসের ধারা আমি নিজ দায়িত্ব ওনার উপর দায়িত্ব ছেড়ে দিয়ে বলছি যেহেতু কোরআনের আয়াত এবং হাদিস আমার কম বলা পড়ছে এই জন্য আওরঙ্গজেবের আমলে এসে সম্রাট শাহজাহান শিয়া ভক্ত হয়ে পড়লেন বিশ হাজার কর্মচারী বাইশ বছর খাটিয়ে উনি বউয়ের কবর বানাইলেন মুসলিমের সম্পদ দিয়ে তখনও উপায় ছিল তুর্কি শাসকরা তখন তুর্কি শাসকদের মধ্যে তখন সুলতান সেলিমের পরে যারা আসলেন সুলতান সুলাইমানের পরে অন্যান্যের পরে তখন তুর্কি সম্রাটটা অত্যন্ত ক্ষমতাশালী পাশ্চাত্য পর্যন্ত তাদের ভয়ে কাঁপে তিন মহাদেশের এক কোটি বর্গমাইল এলাকা তারা শাসন করে ইচ্ছা করলে ভারতের সেখান থেকে বড় বড় আলেম নিয়ে আসতে পারত আল আজহার বিশ্ববিদ্যালয়ে অনেক আলেম অনেক আগেই কায়েম হয়ে গেছে সেটাও তুর্কিদের অধীনে ছিল আলেন নিয়ে আসতে পারতেন তুর্কি থেকে অস্ত্র শস্ত্র নিয়ে আসতে পারতেন সম্রাট শাহজাহান কিছুই করলেন না উনি বিশ জনগণের সম্পদে বিশ বছর পর্যন্ত বাইশ হাজার কর্মচারী খাটে তিনি বানাইলেন বইয়ের কবর সেই বইয়ের কবরের খাজনা খায় এখন ভারতের কাফেররা আমরা যখন প্রথম ঢুকি পাঁচ টাকাতে ঢুকেছিলাম ভিতরে গিয়েই দেখি ল্যাংটা পটকা সব মানুষ বসে আছে কবরের ওখানে শুধু খারাপ কাজ চলছে দেখেই আমি তাজমহলের ভিতরে ঢুকি নাই ওটা শুধু যখন চোখে পড়েছে ঘৃণায় আমি পিছে ফোটে এসেছি এটা সম্ভবত দুই সালের ঘটনা আমি আর ঢুকতে পারিনি ওখানে এই মুসলিম সম্রাটের কীর্তি ইরান থেকে সব এনে ভরে ফেললো তার দেশ আতাবেক ছিল তাদের ইরানি এদিকে নুরজাহানের বাবা এই বেগ সেও ইরান থেকেই আসলো মুঘল সাম্রাজ্যের যত পতনের মূল কারণ এই ইরানের বেটি এবং তার বাবা এই বেগ উজির আমি অন্য দিক নিয়ে কথা বলছি আপনাদের সামনে হয়তো অনেকেই বিরক্ত হচ্ছেন তারপরে মাথার মধ্যে একটু ঢুকে নিন কাজে লাগবে সম্মানিত উপস্থিতি আওরঙ্গজেবের যুগ চলে আসলো আওরঙ্গজেবের বড় পুত্র মোহাম্মদ শাহ তার উপাধি হলো রঙ্গিলা বাদশার উপাধি রঙ্গিলা মোহাম্মদ শাহ রঙ্গিলা যদিও তিনি একটা বিরাট কাজ করেছিলেন শাহ উল্লাহর যে মাদ্রাসা দেহলবি তার পুত্র আব্দুল আজিজ তার নাতি হলো শাহ সাদ এবং তার প্রধান ছাত্র সৈয়দ নজির হোসেন যে সৈয়দ নজির হোসেনের কাছে হাদিস পড়েই উপমহাদেশে আহলুল হাদিসদের এলনি জ্ঞানের লাইনের সবচেয়ে বড় বিস্তার সৈয়দ নজির হোসেন সেখানকার প্রায় সোয়াশো বাঙালি ছাত্রের লিস্ট আমার কাছে রয়েছে এই বাংলাদেশে সময়তে উপস্থিত মোহাম্মদ শাহ রোহিঙ্গিলা তার উপাধি তিনি প্রকাশ্যে শিয়ামত গঠন শিয়ামতের দীক্ষা লাভ করলেন ঔরঙ্গজেবের সম্রাট শাহজাহানের আরেক পুত্র আগেই শাহ সুজা এই বাংলার সুবাদার যখন ছিলেন তিনি এই হোসেনি দালানি কায়ম হোসেনি দালান কায়েম করেছেন ওদের এই পুরো শাসকরা এই পরিবিবির মাদারসহ লালবাগ কায়েম করলেন মুর্শিদ কুলি খান বারো দিন ব্যাপী রহম মহরম মাসের বারো দিন ব্যাপী রবিউল আওয়াল মাসের বারো দিন ব্যাপী তিনি এই মিলাদ মাহফিল কায়েম করলেন এক তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত আর মহরমের মিছিল তাজিয়া যখন ছোট হলো ওনারাই শুরু করলেন এই দেশের মধ্যে অথচ তারা আহলে সুন্নাল জামাতের বংশের মানুষ ওই সময় শাহরুল্লাহর যুগে হিন্দু শিখরা বালাজি রাওয়েরা দিল্লি দখল করার চেষ্টা করেছে তিনবার আহমদ শাহ আবদালিকে শাহউল্লাহর পরামর্শে তাদেরকে পরাজিত করা হয়েছে দিল্লির সিংহাসন তখন টলটলায়মান অবস্থা তারপরের যারা বাদশাহ হোসেন ফররুখ শাহরিয়ার তাকে বলা হিডলেস কিং মানে ব্রেন সারা বেহুদা রাজা এদের আমলে শিয়াদের উত্থান হলো ঐতিহাসিকরা বলেন আথার আব্বাস রেজবি নামক একজন লিখেছেন Shah Waliullah and his times ইংরেজিতে একটা বিরাট বই তার মধ্যে যে দিল্লির মুঘল সম্রাটদের ওঠা আর নামা সব ছিল শিয়াদের হাতে শিয়ারা যখন যাকে তুলবে উঠবে যখন নামবে তখন নামবে প্রসঙ্গত একটা কথা বলেন এই সাহস করে আমরা বলি যে আমাদের দেশের বিরোধী দলীয় নেত্রী জেলখানায় বন্দী আছেন আমি বলবো উনি একাই বন্দী নন দেশের আমলাপন্ত্রের সোনার খাঁচায় সরকারি দলবন্দী কেননা রাজনীতি অচল কোথাকার কি চলছে তা আমি জানি না বিরোধী দল শুধু বন্দী নয় আমি সাহস করেই বলছি সরকারি দল আমলাতন্ত্রের সোনার খাঁচায় অবরুদ্ধ যেহেতু দেশের রাজনীতি নেই আর জরিমানা কি আমলাতন্ত্রের কোনো ধর্ম নেই তাদের কোনো দেশ নেই জাত নেই অনেক সৎ লোক আছেন তারা কাজ করতে পারেন না তারা কাজ করতে গেলে সমস্যায় পড়ে যান তাদের ফায়ার্ড হতে অসময়ে রিটায়ার্ড করে দেয় কিংবা ওয়াইএসডি করে রাখা হয় এলা হয় সময় তো মসজিদের মুসলিয়ানগণ শিয়া নিয়ে আমি আরেকটা দিক খুব দ্রুত আলোচনা করে আপনাদের সামনের থেকে অন্য কোরআন হাদিসের দিকে আমি ফিরে যাচ্ছি ওই দিকে আমি আবার ফিরত যাই পিছনের দিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যুগে ইসলাম চতুর্দিকে ছড়ে গেল মুসলিম সাম্রাজ্যকে কিভাবে ধ্বংস করা যায় মুসলমানরা এদিকে ইরান জয় করে ফেলেছে ওরা অগ্নিপূজক দুইটা পড়া শক্তি ছিল আলিফ লাম মিম গুলিবাতির রুম আলিফ লাম মিম রুম পরাজিত হয়েছে পারস্যিক শক্তির সামনে কিন্তু অল্প সময়ের মধ্যে পারস্য শক্তি আবার রুমের সামনে পরাজিত হবে সূরা রুম পড়ে দেখুন ভবিষ্যৎবাণী অনুযায়ী উল্টাপাল্টা হতে থাকলো এক দল আরেক দলের উপরে জয়ী এবং বিজয়ী এবং জয় পরাজয় ইত্যাদি হতে থাকলো ইতিমধ্যে ওসমান রাজিয়াল্লাহু তাআলা যোগে সহজ সরল ভদ্রলোক মানুষ ইসলামিক রাষ্ট্র বহু দূরে ছড়িয়ে পড়ার কারণে নাম কাওয়াস্তে মুসলিমরা ইসলামের বুদ্ধি লেগে গেল এখান থেকে এখন আমার মূল কথার সূচনা আব্দুল্লাহ বিন সাবা ইহুদির বাচ্চা নাম কাওয়াস্তে ইসলাম গ্রহণ করল সারা প্রদেশে ঘুরে ঘুরে ওসমান রাজিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা শুরু করলো আলী রাজিয়াল্লাহু তাআলার ফজিলত বয়ান করা শুরু করলো এই সকল কুচক্রান্ত ইহুদিরা সবচেয়ে ভালো বোঝে ওসমান রাজিয়াল্লাহু তাআলাকে বাহিরের লোকেরা এসে ঘেরাও দিয়ে রাখলো দীর্ঘদিন ঘেরাও দেওয়ার পরে আপনার জুলহাজ মাসের ঈদের পরে আইয়ামুত তাশরিকে তাকে ঘরের মধ্যে শহীদ করা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলী রাজিয়াল্লাহু তাআলা খালিফা হবেন না লোকেরা জোর করে তাকে খালিফা বানালেন তিনি খালিফাতুল মুসলিমিন হয়ে কি কারণে মদিনার থেকে রাজধানী কুফাতে স্থানান্তরিত করলেন তার কোনো সুজবাব আমার কাছে নেই হয়তোবা তিনি কি বুঝেছেন খালিফাতুল মুসলিমিন অ্যাডমিনিস্ট্রেশন সরাসরি ধর্ম নয় সুতরাং তিনি যা ভালো মনে করছেন সেটা করেছেন মৃত্যুর সময় হয়ে গেল লোকেরা এসে বললেন যে ওনাকে হত্যা করলে আমি কিন্তু আলোচনা শুরু করেছিলাম ফেরকা নিয়ে সঠিক পদ্ধতি কোনটা ইসলামের সেটা নিয়ে সেখান সেটার সাথে মিলিয়েই বলছি আলী রাজিয়াল্লাহু তাআলা অনুকে হত্যা করলেন শহীদ করলো কিন্তু খারেজিরা খারেজি কারা খারেজিরা মনে করে যে তাদের ছাড়া আর যত মানুষ তাদের পথ এবং মতালম্ব মতাবলম্বী যারা তারা সবাই কাফের কাবিরা গুনাহ করেছে তার যুগে যেহেতু তাদের উত্থানের যুগে যেহেতু আলী এবং মোয়াবিয়াকে তারা পেয়েছেন এই দুই শাসকই তাদের দৃষ্টিতে কাফের জাহান্নামী দুইজনই কাফের আব্দুর রহমান বিল মুলজিম খারেজি এখনো দেখি পচা কাটে খালি কথায় কথা বলে জেহাদের কথা কন না কেন জেহাদের কথা কন না কেন জেহাদের কথা কন না কেন উৎসাহিত করে উত্তেজিত করে আমাদেরকে অথচ দুই দিনের পোলা নাকে টিভি দিলে মায়ের দুধ বের হবে ওরা আমাদের মতো মানুষকে বলে জেহাদের কথা বলে আমাদের সিনিয়রদেরকে বলে জেহাদের কথা বলেন এই কথা যে আবশ্যক মুসলমান কার বুদ্ধে জেহাদ করবা বাবা তুমি ইসলামের কতটুকু জানো কতটুকু বোঝো বিশ্ব রাজনীতির কতটুকু বোঝো তুমি বিশ্ব কূটনীতির কতটুকু বোঝো কোনো এই দেশের পরিস্থিতি কি কতটুকু তুমি বোঝো এদেশের দেশের ইতিহাস প্রসঙ্গে তোমার কতটুকু জানা আছে এ দেশের মানুষের সাইকোলজি প্রসঙ্গে কতটুকু জানা আছে এ দেশের সোশ্যাল হিস্ট্রি প্রসঙ্গে তুমি কি বোঝো তুমি যে জেহাদ জেহাদ শুরু করেছ তুমি ঠিক ভালো কথা এটা সেই হাদিস যে জীবনে জেহাদ না করলো এবং জেহাদের নিয়ত না করলো তার মৃত্যু হোক মোনাফিকের উপর হাদিস সাহেব বোখারিতে হাদিস সাহেব কিন্তু প্রয়োগ করবে কোন জায়গায় প্রয়োগের ক্ষেত্র কোথায় তোমার তার বিরুদ্ধে প্রয়োগ করবে এখন খারেজিদের মতো তো আর প্রয়োগ করা যাবে না তাহলে খারেজিরে খারেজি হতো না খারেজিরে খারেজি এই জন্যই যে তারা ভুল জায়গায় তাদের তত্ত্বটা প্রয়োগ করতে গেছে এবং প্রয়োগ করতে করতে হজরত আলীর বিরুদ্ধে এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তালানুর বিরুদ্ধে প্রয়োগ করেছে যদিও তাদের মাপের শাসক এখন নাই কিন্তু তারা লা ইলাহ ইল্লাল্লাহ পড়েন তারা সালাত আদায় করেন তারা সিয়াম পালন করেন তারা হজ করেন তারা জাকাতও দেন তারা ইসলামকে অস্বীকার করেন না তারা কোরআনের বিরুদ্ধে সরাসরি বিবৃতি বক্তব্য দেননি হাদিসের বিরুদ্ধেও না আল্লাহর বিরুদ্ধেও না রসুলের বিরুদ্ধেও না যদিও জানি অনেক দিক থেকে সমস্যা রয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে শরীয়তের হুকুম তাদের উপর বর্তায় কিন্তু অতটুকুর উপর ভিত্তি করে যতটুকু তাদের পক্ষে আছে এখানে কোনো অস্ত্র ধরার অবকাশ আহলুসুল জামাতের কাছে নেই আমি আহলুসুনাল জামাত নিয়ে আলোচনা শুরু করেছিলাম এদিকে পরে যাব আজকের প্রসঙ্গ কথা আমি এখানে শেষ করে নেই সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী বলেছেন এমন এক দল তৈরি হবে যাদের সামনে তোমরা তোমাদের সালাদকে খুব কম মনে করবে তাহকের গুণা সালাতাকুম আমামা সালাতিহিম তাদের সালাতের সামনে মনে হবে আমাদের সালাত কিছুই না এত লম্বা রাত এত লম্বা রুকু এত লম্বা সাজদা এত ধীর স্থিরে সালাত আদায় করছে এত সুন্দর করে মহব্বতের সাথে কোরআন তেলাওয়াত করছে যে তোমাদের কোরআন তেলাওয়াত তাদের সামনে কিছুই মনে হবে না হাদিস কিন্তু সহিহ বুখারীতে লা ইয়াতাজাওয়াজ তারাকিহিম তাদের কোরআন তাদের হলকবের মধ্যে বেঁচে থাকবে এখান থেকে বের হবে না আমি যদি বেঁচে থাকতাম তাদের যুগে তাহলে আমি আজ সামুদকে যেভাবে হত্যা করা হয়েছে আমি তাদেরকে ওইভাবে হত্যা করতাম এত ভালো সালাত এত ভালো সিয়াম কিন্তু আল্লাহ নেই বলেন আমি বেঁচে থাকলে তাদেরকে ওইভাবে হত্যা করতাম সম্মানিত বুঝতে ইয়াম রকুন আমিনার দিন দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া খুব জোরে বুলেট যদি মারা হয় বা খুব জোরে যে তীর নিক্ষিপ্ত করা হয় শিকার্য জীবের মাঝখান দিয়ে এমন ভাবে এড়িয়ে যায় যে বুলেট যদি চেক করা হয় কিংবা তীর যদি চেক করা হয় তীরের মধ্যে রক্তের গন্ধ নাই এবং তার মধ্যে গোস্তও থাকে না বুলেটটা পরিষ্কার হয় ভেদ করে বেরিয়ে যায় ঠিক এরকম তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যে দিনের কিছুই তাদের মধ্যে থাকবে না কিন্তু তারা সালাত আদায় করে সিয়াম পালন করে ওরাই ক্ষিপ্ত হয়ে গেল রাজনৈতিকভাবে এই দুই কাফেরকে হত্যা করতে হবে আলীকে এবং মোয়াবিয়াকে রাজি আল্লাহ তালা আনহুমাকে ধরা পড়ে গেল আলী রাজালকে হত্যা করতে গিয়ে আব্দুর রহমান মিল মুলজিম সে বলছে যে আমাকে তোমরা আপাতত ছেড়ে দাও দুইটা খারাপ মানুষকে হত্যা করে আমি আল্লাহর কাছে জান্নাত পাইতে চেয়েছি আলীকে তো হত্যা করলাম একটু মোয়াবিকে হত্যা করে নেই তারপরে আমি এসে নিজেই ধরা দেব কিয়ামতের মাঠে আল্লাহকে বলতে পারো আল্লাহ আমি ওয়াদা করেছিলাম পৃথিবীর দুইটা সবচেয়ে খারাপ মানুষকে হত্যা করে তোমার কাছে জান্নাত চাবো দুজনকে মেরে এসেছে আল্লাহ তুমি এখন আমাকে জান্নাত দাও আকিদা বিশ্বাস কোথায় চলে গেছে আলী রাজিয়াল্লাহ তাআলা বিদায় হলেন রমজান মাসে সবাই এসে মৃত্যুর আগ মুহূর্তে বলছেন আলা তাস্তাখলিফ আপনি খলিফা বানিয়ে যাবেন না যে দুজন পুত্র আছে বড় বড় আরো আছে হাসান আছে হোসাইন আছে মোহাম্মদ বিন আলী আছে আরো সন্তানাদি আছে বললেন যে দেখো আমি যদি খালিফা নির্ধারণ করে যাই সেটাও সুন্নাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করে গিয়েছিলেন আর যদি না করি সেটাও আল্লাহর নবীর সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকেই খলিফা বানিয়ে যাননি আমি আবু বকরের সুন্নতের চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে প্রাধান্য দিয়ে আমি কাউকে খলিফা হিসেবে মনোনয়ন দিয়ে যাচ্ছি না এটা খেলাফতের সুন্দর আবু বকর না ওমর না ওসমান না আলিও না নিজেদের সন্তানের দিকে কেউ ইশারাও করেন নেই তবে না জায়েজ তা আমি বলছি না আমি বলছি না সেটা তবে ইশারা করে জাননি তারা এটা হলো সর্বোচ্চ সুন্নত সর্বোচ্চ নীতি সম্মানিত উপস্থিতি এভাবেই গেল কুফার মানুষেরা হাসান আল্লাহ তাআলার কাছে বাইয়াত করলেন ওই সময় রমজান মাসের শেষের দিকে বাইয়াত করলেন তিনি ছয় মাস থাকলেন মোটামুটিভাবে খেলাফতে রবিউল আউয়াল মাসে এটা ছিল রমাদান সওয়াল দুল কাদা দুল হাজ্জা সাফার রবিউল আউয়াল মাসে তিনি আক্রমণ বাহিনী নিয়ে মোয়াবিয়ার বিরুদ্ধে আগালেন এই শিয়া এবং খারেজিদের কথা অনুযায়ী শিয়া তখন আবদুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে তাত্ত্বিকভাবে গড়ে উঠেছে দল গড়ে উঠেছে ইতিমধ্যে মহাবিয়ার রাজিয়াল্লাহু তাআলা অত্যন্ত বুদ্ধিমান বিচক্ষণ মানুষ ছিলেন পথের মধ্যে তিনি প্রস্তাব পাঠিয়ে দিলেন এই কাজ তোমার ঠিক হচ্ছে না তুমি আমার সাথে আপোষ করেছ কোন কোন শর্তে তার প্ররোচনা তুমি এগোচ্ছ হাসান রাজিয়াল্লাহু তাআলার কথা মেনে নিলেন পিছিয়ে গেলেন ইতিমধ্যেই দেখা গেল মুয়াবিয়া বাহিনী নিয়ে আসছে শুনে হাসান রাজিয়াল্লাহু তাআলার সাথে যত বাহিনী সব পলাতক ময়দানে ফাঁকা পড়ে গেলেন কুফার মানুষ আগের থেকেই মুনাফিক অধিকাংশই মুনাফিক এই জন্য একজন তাবি বলেছেন হাদিস মদিনার থেকে এই ইঞ্চি হয়ে যায় আর কুফায় যায় হাদিস মিটার হয়ে বের মানে যত জাল জহিব যত আর কেয়ার যত সব কুফায় অন্য ভাই রাগ করবেন না কে আছে ইজমা এবং তাকলিদ নিয়ে পরবর্তী ধারাবাহিক বক্তব্য আমার রয়েছে ইনশাল্লাহ নিরপেক্ষতা বজায় রেখে আমি সেটা উপস্থাপনের চেষ্টা করব যেহেতু আমি এই ধারাবাহিকতার মধ্যে বক্তব্য এগিয়ে নিয়ে যেতে চাই সম্মানিত উপস্থিতি মসজিদের মুসল্লিয়ানগণ হাসান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যারা আমাকে রাস্তায় গিয়ে নিয়ে গেল প্ররোচনা দিয়ে তারা কেউ আমার সাথে নাই বাধ্য হলেন তিনি আবার আপোষ করতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কতগুলা শর্তে তাকে বলা হয় আমুল ইজমা আমুল জামা এই বছর শান্তি প্রতিষ্ঠিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে খুতবা দিচ্ছিলেন এই সময় দেখা রাস্তা দিয়ে হাসান যাচ্ছে হোসেন যাচ্ছে গায়ে ছিল লাল জামা আছাড় খেয়ে পড়ে পড়ে যাচ্ছে জামায় বেজে বেজে নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম খুতবায় দাঁড়িয়ে সহ্য করতে পারলেন না তিনি খুতবা ছেড়ে দাঁড়িয়ে গেলেন নাতি হাসানকে কাঁধে নিয়ে মসজিদে চলে আসলেন আসার পরে মুসল্লিরা কি চিন্তা করবে এই জন্য মুসল্লিদেরকে বুঝ দিচ্ছেন দেখো ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা মাল এবং সন্তান আদি মানুষের জন্য ফিতনা বাচ্চা দুটো রাস্তা দিয়ে যাচ্ছিল আমার নাতি দুটো পড়ে পড়ে যাচ্ছিল আমি সহ্য করতে পারিনি আমি খুতবা ছেড়ে দিয়ে তাদেরকে নিয়ে আসলাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ওই অবস্থা একদিন দেখে মসজিদের মধ্যে ডেকে নিয়ে আসে তারপরে গায়ে ঝাড়া দিয়ে বললেন যে লাআল্লান্না হাদা ইবনি সাইয়্যিদ হাদিস সহিহ বুখারীতে আমার এই সন্তান অর্থাৎ আমার এই নাতি এ হলো নেতা জাতির নেতা লাআল্লাল্লাহ ইউসলিহু বিহি আমি আশা করছি তার মাধ্যমে আল্লাহ পাক দুই দল বিপদমান মুসলিম উম্মতের মধ্যে মুসলিম উম্মতের দুইটি যুদ্ধংদেহী বিপদমান জাতির মধ্যে সে নিষ্পত্তি করে দে মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবে হাদিস সাহেল বুখারীতে আবু বকর আল্লাহ তালা আনহু বলেন তিনি হাদিসের বর্ণনাকারী তিনি বলেন যে আমি এই জন্য হাসান রাজিয়াল্লাহ তালাহকে পছন্দ করেছি যে তিনি যুদ্ধে না আগে রক্তক্ষয় না ঘটে তার সিনিয়র বাপের বয়সী মোয়াবিয়া রতিল্লাহ তালাহু যিনি বিশ বছর গভর্নর এবং তার পরবর্তী বিশ বছরের খালিফা ছিলেন তার হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী বলেছেন সৈয়দা শাবাবুল জান্নাতে আল হাসানুল হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান এবং হোসেন সনদ ভালো সনদের মধ্যে কোনো ত্রুটি নেই এই দুইজনকে আমি ভালোবাসি অত্যন্ত চুমা দিচ্ছেন গা গলায় নিয়ে একবার একজনকে কাঁধে নিচ্ছেন আবার আরেকজনকে কাঁধে নিচ্ছেন একজনকে চুমা দিচ্ছেন আবার আরেকজনকে চুমা দিচ্ছেন কেউ কেউ বলছে রসুল্লাহ আপনি এদেরকে এত ভালোবাসেন যে দেখো শুধু আমি ভালোবাসি না যারা এই দুইজনকে ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে আপনারা হয়তোবা বলবেন যে আমরা আহলে সুন্নাহ দাবি করি আমরা আহলুল হাদিস দাবি করে বলে আমরা বোধহয় তাদেরকে মহব্বত করি না অসম্ভব কথা মিথ্যা কথা প্রতারণা আল্লাহ নবীর নাতিকে যে শ্রদ্ধা করে না সে কাকে শ্রদ্ধা করবে সম্মান করে না দুঃখ প্রকাশ করবে না সে কে নির্মমভাবে যে হত্যাকাণ্ড সেখানে ঘটেছে সেজন্য আমরা তাদেরকে না রাজনীতি করি না আমরা তাদেরকে না ক্ষমতায় আরোহণের চিন্তা করি না আমরা তাদেরকে না অপপ্রচার করি না আমরা তাদেরকে নিয়ে চিপ একটি মঙ্গার যাকে বলা হয় সস্তা জনপ্রিয়তার কাজ করি না আমরা মন থেকে মোহাব্বত করি গোপনে তাদের জন্য আমাদের চোখ দিয়ে পানি পড়ে আমরা তাদের জন্য দোয়া করি প্রতারণাও করি না ব্যাড পলিটিক্স করি না আলহামদুলিল্লাহ সে ভালোবাসা নিখাত তখন এই আপোষের মাধ্যমে মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হলো হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনু সেটাকে মেনে নিতে পারেননি প্রতিবাদ করেছেন ভাইজান আপনি এটা কি করলেন যে তুমি জানো না আবু বাকরার কাছে আমি শুনেছি আমি তখন ছোট ছিলাম আল্লাহর নবী বলে গেছেন আমার নানা যেটা হুসাইন হাসান তখন ছোট্ট আল্লাহ নবী কি বলেছেন খোদবা উনি তো তা জানেন না উনি শুনেছেন আবু বকরার কাছে যে আবু বকরা শুনেছে কাহিনী যে আমাকে কাছে নিয়ে আল্লাহ নবী আমার নানা বলেছেন যে আমার মাধ্যমে মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে আমি সেই শান্তি প্রতিষ্ঠা করেছি আমার নানার ভবিষ্যৎবাণী অনুযায়ী তুমি সেটা জানো না নেতৃত্ব শুধু ক্ষমতায় নয় নেতৃত্ব শুধু ভোগে নয় নেতৃত্ব শুধুমাত্র দমন নীতিতে নয় নেতৃত্ব শুধুমাত্র ক্ষমতায় কিভাবে যাব এটার জন্য নয় নেতৃত্ব হলো শান্তি প্রতিষ্ঠা করা নেতৃত্ব হলো মিলিয়ে দেওয়া নেতৃত্ব তো আপোষ করা নেতৃত্ব হলো ভবিষ্যৎ যে বিপর্যয় অপেক্ষা করছে অভিজ্ঞ জনগণ বলে এটা গায়েবী খবর নয় সেটার হাত থেকে রক্ষা করা এটাই হলো মূল নেতৃত্ব এটাই আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন যেটা হাসান রাজিয়াল্লাহ তালা আনহুর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে واقول قولي সম্মানিত মুসলিয়ানগণ হোসাইন রাজিয়াল্লাহ এজিদের একষট্টি হিজড়ি ষাট হিজড়িতে মোয়াবিয়া রাজিয়াল্লাহ তালানের মৃত্যু হল এর আগেই তিনি মাক্কা মদিনা স্থাপন করে এজিদের পক্ষে তিনি বায়াত নেওয়ার জন্য প্রশ্নটা চালিয়েছেন বহুত কথার পরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুজনে মুয়াবিয়ার সাথে ঐক্যমত প্রকাশ করেছেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা পাশ কেটেছেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের অত্যন্ত বুদ্ধিমান লোক ছিলেন তিনি খুব দ্রুত মক্কায় চলে গেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সামনে কিছু কথা বলে এত বুদ্ধিমান ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর আলেমও ছিলেন মুফতিও ছিলেন শাসকও ছিলেন বুদ্ধিমানও ছিলেন যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর কিছু খারাপ কথাও বললেন মুয়াবিয়া মুয়াবিয়ারও জানা ছিল সবকিছু অনেক অভিজ্ঞ শাসক ওনাকে প্রশ্ন করলেন অন্যভাবে যে তুমি তো চালাক এক গর্ততে ঢোকা আরেক গর্ততে বের হও তোমাকে আর কি বলো তোমার মতামত কি বলে দেখুন আমরা কি একসাথে দুই খালিফার বায়াত করব নাকি আপনি খলিফা আছেন তারপরে এজিদের হাতে বায়াত করব দুই খলিফার মধ্যে একসাথে করব তাহলে আপনি খেলাফত ছেড়ে দেন এখন এজিদের জন্য বায়াত করি দেখুন ছেলে মানুষ কত বুদ্ধিমান এত বুদ্ধি যে আমি আর কোনো মানুষের মধ্যে ওই যুগে দেখিনি যাই হোক বিশৃঙ্খলার সৃষ্টি ওখান থেকে হলো অনেকটাই কিন্তু কত ছিল না কেননা মহাবিয়া রাজিয়াল্লাহ তালানোর পরে কোনো সিনিয়র সাহাবি এমন ছিলেন না যা রাষ্ট্র পরিচালনার দক্ষতা আছে রাষ্ট্র পরিচালনা অন্য জিনিস আর আগেও বলেছি সেটা শুধু বুজুর্গ দিয়ে হয় না সেটা শুধু এলেম দেওয়া হয় না হাদিসের হাফেজ দেওয়া হয় না মুফাসসির দেওয়া হয় না মুফাসসির দিয়ে হলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুফাসসির তিনি খলিফা হতেন আর হাদিসের হাফেজদের হলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তখনও জীবিত তিনি হতেন না খলিফা হন ওমর খলিফা হন আবু বকর ওসমান আলী প্রশাসনিক যোগ্যতা সেটা অন্য বিষয় সেটা শুধু এলেম দ্বারাও হয় না এলেমের জন্য আলেম লোক পাশে পাবেন কিন্তু আলেম হলেই প্রশাসনিক যোগ্যতা হবে এটা কখনো ঠিক নয় এইখানেই হোসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুর পলিটিক্যাল ভুল ছিল কূটনৈতিক ভুল ছিল তিনি শুরু করলেন যে আমার বাবার জায়গা কুফায় সেখানে আমি ফেরত যাব কুফা থেকে লোকজন চিঠি লেখা শুরু করলো এখন একটা সুযোগ যায় এজিদকে নিয়ে আমরা গন্ডগোল লাগাতে পারি যে শত শত হাজার হাজার চিঠি আসতে থাকলো হোসাইন রাজিয়াল্লাহু তাআলার কাছে আমরা আপনার হাতে বায়ত করব আপনি আমাদের খলিফা আপনার বাবা আমাদের খলিফা ছিলেন আপনার বড় ভাই আমাদের খলিফা ছিলেন আপনি আসুন চিঠি আসতে থাকলো হোসাইন রাজিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন যে তুমি যাও আগে তদন্ত করে আসো কি অবস্থা তিনি যাওয়ার পরে দেখলেন যে মানুষ তার পক্ষে তাড়াতাড়ি করে চিঠি লিখে দিলেন হে ভাই হোসেন আপনি চলে আসুন জনগণ আপনার পক্ষে আছে ইতিমধ্যেই কুফার গভর্নর নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা পরিবর্তন করে উবাইদুল্লাহ বিন জিয়াদকে গভর্নর করে দিয়েছে এজিদ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হলেন ইতিমধ্যেই মুসলিম বিন আকিলকে ঘেরাও করে ফেলেছে জনতা জনতা তাকে জুতা মারা শুরু করেছে পাথর মারা শুরু করেছে রক্তাক্ত অবস্থায় এজিদের কাছে নিয়ে যাওয়া হয়েছে ছাদের উপর তুলে তাকে হত্যা করে নিচে ফেলে দেওয়া হলো মুসলিম নেই আকলের কাছে সাথে তখন এই হাজার হাজার মানুষের একজনও নাই তিনি শুধু বললেন হাই কি করলাম আমি তো চিঠি পাঠিয়ে দিয়েছি আমার ভাইয়ের কাছে যে আপনি চলে আসুন জনগণ পক্ষে আছে এখন তো দেখি সবই মোনাফেক এ তো আমাকেই পিটানো শুরু করেছে আমাকে মেরে ফেলছে আমারই আত্মরক্ষার পথ নাই এ তো আমার ভাইকে আমি হত্যা করলাম হোসেন রাজিয়াল্লাহ তালানহ চিঠি বেয়ে রওনা হলেন আর খবর পৌঁছানো সম্ভবপর হয় নাই যে এখানকার পরিস্থিতি খারাপ কারবালায় এসে উপস্থিত হলেন একটি হাদিস আমি আপনাদের এসে বলে নেই হাদিসটা মোটামুটি হয়ে গ্রহণযোগ্য আব্দুল্লাহ ইবনে আব্বাস তালান হু অত্যন্ত বিবর্ণ অবস্থায় স্বপ্নে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বিবর্ণ অবস্থায় আছেন চেহারাটা যেন কেমন দেখা যাচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আপনি স্বপ্নে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম আপনার চেহারা মলিন কেন বিবর্ণ কেন উনি বললেন যে দেখো এই যে বোতলটা দেখতে পাচ্ছ এই বোতলের মধ্যে হোসাইনের রক্ত ঠিক যেভাবে স্বপ্ন দেখেছিলেন যেদিন হোসেন রাজিয়াল্লাহু শহীদ হলেন সেই দিন এই ঘটনাটার সাথে মিলে গিয়েছিল তার বিবরণ এই ঘটনা অনেকটা সনদ সহি সনদে কোনো ভেজাল নেই সম্মানিত মুসলিয়ানগণ হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা হলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই কিন্তু আরব দেশের নিয়ম হলো যখন কথা বলে ইবনে আম্মে এ আমার চাচার বোলা বাইরেও চাচার বোলা বলে ভাতিজাকেও বলে বলে ইবনে আম এই ভাতিজা তুমি যাও কই আসলে কিন্তু আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আর আব্দুল ইবনে আব্বাস দুইজন হলেন আপন চাচাতো ভাই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তাহলে কি চাচাতো ভাই ছেলে ভাতিজা বলতেছে কোথায় যাও কুফার তুমি জানো না তোমার বাবা সেখানে নিহত হয়েছে জানো না হাসানের সাথে বিশ্বাসঘাতকতা করছে আজকে যদি মানুষ যদি খারাপ মনে না করত আমি তোমার চুল ধরতাম মাথার উপর টেনে ধরতাম কিন্তু মানুষ খারাপ বলবে যে আত্মীয় স্বজনের মধ্যে এরকম করছে আল্লাহ নবীর নাতির মাথার মধ্যে আমি হাত দিয়েছি না হলে আমি তোমার মাথার মধ্যে টেনে চুল টেনে ধরতাম তুমি এখানে যেও না হোসেন রাজা শুনলেন না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে ওখান থেকে ঘোড়া ছাড়লেন তিন দিনের পথ দ্রুত গতিতে গিয়ে তিন রাতের পথ দ্রুত গতিতে গিয়ে মানে যাচ্ছে কোথায় তুমি ওদিকে যে তুমি যেও না আমি যাবই উনি বললেন আস্তাউদিউকাল্লাহ মিন কাতিল আমি তোমাকে বিদায় দিচ্ছি নিহত অবস্থায় নির্ঘাত তুমি নিহত হতে যাচ্ছ আমি গায়েবের খবর জানি না তবে অভিজ্ঞতা হলো আস্তাউদিউকাল্লাহ মিন কাতিল তুমি নির্ঘাত নিহত হতে যাচ্ছ আমি এই হিসাবে তোমাকে বিদায় দিচ্ছি আল্লাহ ভালো জানেন বাকি কাহিনী আর আমি বললাম না এরকম বহু সাহাবি তাকে নিষেধ করেছেন কোন সাহাবি তেমন তার সাথে যাননি মাত্র তার পরিবারের সদস্য বাহাত্তর জন বাহাত্তর জন তাও দূরবর্তী পরিবার কেউ বলেছে একশো বিশ একশো ষাট সত্তর এই কয়জন লোক নিয়ে তিনি গিয়ে উপস্থিত আগে যাওয়া শুরু করলেন কারবালায় যখন গেলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার বাহিনী পাঠিয়ে দিল ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস বুজুর্গ মানুষের ছেলেতে সে হোসাইন বিন নোমায়ের সিম্মার দুলজাওসান তারা বিভিন্ন হয়ে ঘেরাও করে দিল ফুরাত নদীর পানি বন্ধ করে দিল অসম যুদ্ধের আবাস সেখানে হোসাইন লতালানু বললেন আমি তো সিনিয়র আমার বড় ভাইদের কথা না মেনে এখানে ভুল করেছি এখন কি করা যাবে তিনি তিনটা প্রস্তাব দিলেন একটি হলো আমাকে মাক্কায় ফিরে যেতে দাও দুই আমাকে ইজিদের কাছে যেতে দাও তিন আমাকে ছেড়ে দাও আমি তুর্কিস্তানের বর্ডার দিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব যা হবে হয় শহীদ হবে না হলে কাজী হব এজিদের পক্ষ থেকে প্রস্তাব আসলো যে না আত্মসমর্পণ করতে হবে আমার কাছে কিংবা আমার প্রতিনিধির কাছে আত্মসমর্পণ করতে হবে হোসাইন রাজিয়াল্লাহু তাআলা বললেন যে আমি তো নবীর রক্ত আমার গায়ে প্রবাহিত আমি অন্যের বিরুদ্ধে সংগ্রাম করতে এসেছি আমি তো তোমাদের কাছে আত্মসমর্পণ করার মতো লোক না আমি তো আত্মসমর্পণ করতে জানি না আমি প্রস্তাব যা দিয়েছি তা যদি মানো আলহামদুলিল্লাহ না হলে অসম যুদ্ধ ছাড়া আমার কোনো পথ নেই সেখানে যুদ্ধ শুরু হয়ে গেল সেখানে বাকি কাহিনী আপনারা জানেন কতগুলা নারী শহীদ হলেন কতগুলো বাচ্চা শিশু শহীদ হলেন কেউ কেউ নজরুল তো লম্বা কবিতায় লিখে ফেলেছেন নীল শিয়া আসমান লালে লাল দুনিয়া লম্বা কবিতা তাম্বুতে সজ্জায় একা জয়নাল দাদা তোর খারকিয়া বরবাদ পয়মাল শেষে গিয়ে বলেছেন ফিরে এলো আবার সেই মহরম মাহিনা ত্যাগ চাহি ক্রন্দন মর্সিয়া চাহিনা শেষে অবশ্য তিনি সমাপন করেছেন অনেকগুলো নারী শিশু বিভিন্ন ঐশিহাদ সেখানে শহীদ হলেন হুসাইন রাজিল্লাহ শহীদ হলেন এই গেল এক পর্ব দ্বিতীয় পর্ব যারা শুরু হলো যেটা হুসাইন রাজিয়াল্লাহু তাআলার মাথা আর ধর কোথায় থাকলো এ নিয়েও শিয়াদের মধ্যে শুরু হয়ে গেল এখন রাজনীতি এইখান থেকে শুরু হলো এখন আসল কথা খুব দ্রুত গতিতে আমি আপনাদের সামনে সে কাহিনীটুকু শেষ করার চেষ্টা করছি ফুরাত নদীর কুলেই সেখানে হোসাইন আল্লাহ তালুর দেহ দাফন করা হয়েছে কেউ কেউ বলেছে গোপনে তাকে এমন জায়গায় দাফন করা হয়েছে যাকে কেউ না জানে কেউ কেউ বলছেন দেহ ওখানে দাফন করা হয়েছে মাথা নিয়ে যাওয়া হলো ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে এই সনদটুকু আবার সাহি ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফান গভর্নর সেখানে আনাস উপস্থিত ছিলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কখনো নাকের মধ্যে কখনো মাথার মধ্যে কাঠি দিয়ে খোসা দিচ্ছিল কাদিব লেখা আছে আর বলছিল যে কি সুন্দর চেহারা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি তাকে বললাম যে হোসাইনের চেহারা নবী সাল্লাল্লাহু আলাইহি চেহারা এক চেহারা সুন্দর হবে না কেন আনাস রাদিয়াল্লাহু উপস্থিত থেকে তিনি বলছেন কাঠি দে ক্ষমতা কি জিনিস দালালি কি জিনিস চামচাগিরি কি জিনিস হোসাইন রাদিয়াল্লাহু আপনার এজিদ বিন জিয়াদ কখনো বলেনি যে আল্লাহর নবীর নাতির গায়ে তুমি হাত দিও রোধ করে রেখো যা বলে তাই করো শুধু যেন বিদ্রোহ করতে না পারে দখল করতে না পারে এতটুকু ছিল তার নির্দেশ সে কতগুলা অপপ্রস্তাব দিয়েছে হত্যা করেছে খুন করেছে আল্লাহ নবীর নাতের গায়ে যারা হাত দিতে পারে তারা কত বড় নিকৃষ্ট কত বড় বর্বর কত বড় খবিস আমার তো মনে হয় ওই এলাকায় যে এখন এত অস্থিরতা এত মারামারি এত কাটাকাটি এত রক্তক্ষয় সম্মত আল্লাহ নবীর নাতির সাথে বেয়াদবির কারণে হতে পারে উনি পলিটিক্যালি ভুল করেছেন হতে পারে তিনি রাজনৈতিকভাবে একটা ভুল করেছেন কিন্তু তিনি যখন তিনটা প্রস্তাব দিয়েছেন কোন কাফের এই প্রস্তাব অস্বীকার করত না মোশ্রেক এই প্রস্তাব প্রত্যাখ্যান করত না কোন খ্রিস্টান এই প্রস্তাব প্রত্যাখ্যান করত না মুসলিম যখন খবিস হয় মুসলিম যখন খারাপ হয় মুসলিম যখন চামচা হয় মুসলিম যখন দালাল হয় প্রতিটা মুসলিমদেরকেও তারা হার মানিয়ে দেয় আল্লাহ নবীর নাতির সাথে এই আচরণ এটা তাদের ঠিক হয়নি তিনি রাজনীতিক ভুল করেছেন কিন্তু তোমার ভদ্রতা কোথায় আদব কোথায় আখলাক কোথায় আল্লাহ নবীর সাথে তুমি বন্দি করতে নিয়ে যেতে যা বলছে তাই করতে তোমাকে তো শুধু বিদ্রোহ দমন করতে বলা হয়েছে আল্লাহ নবীর নাতিকে আল্লাহ নবীর বংশধরকে এভাবে অপমান অপদস্থ করতে তোমাকে বলা হয়নি এজিদের ওয়াইদুল্লাহ বিন জিয়াদের শেষ কেমন বেশি দিন ছিল না মাত্র পাঁচ বছর ছয়ষট্টি হিজড়িতে এই আস্তার তাকে অ্যারেস্ট করে ফেলল এক যুদ্ধের মাঠে অ্যারেস্ট করে তাকে হত্যা করলো তারপরে গর্দান কেটে যে কুফাতে হাসান রাজের মাথা কে অপমান করেছিল ওবায়দুল্লাহ বিন জাহ সেই কুফার মসজিদে সারি সারি তার দলের মাথাগুলো রেখে দেওয়া সেখানে ইমাম তেরমিজি বর্ণনা করেছেন সনদ শুদ্ধ গ্রহণযোগ্য যে শুধু মাঝে মাঝে জাত জাত যাত কারা আওয়াজ করে বোঝা যায় না একটা পাতলা সাপ এসে এই ওবায়দুল্লাহ বিন জিয়াদের যে মাথা গলা দেয়া ঢুকে নাক দেয়া বের হয় আবার নাক দেয়া ঢুকে আবার গলা দেয়া বের হয় এইভাবে তিনবার হয়েছে মাত্র পাঁচ বছরের মধ্যে এরা সবাই অপঘাতে মারা গেছে ওবায়দুল্লাহ বিন জিয়াদও মারা গেছে এই যেটা বললাম হোসাইন বিন নুমায়ের মারা গেছে সিমার মারা গেছে ওমর সাদ মারা গেছে যে কয়জন নেতৃত্ব দিয়েছিল হোসাইন রাজিয়াল্লাহু বিরুদ্ধে তারা সবাই অপঘাতে মারা গেছে অপমান অপদস্থ হয়ে তাদের জীবন শেষ হয়েছে এই এক চ্যাপ্টার ক্লোজ করে দিলাম মাথা কোথায় এই নিয়ে আবার ব্যাক পলিটিক্স মাথা পাঠিয়ে দেওয়া হল এজিদের কাছে এজিদ মাথাকে অত্যন্ত সম্মান করেছেন পরিবারের যে কয়জন সদস্য ছিলেন ফাতেমা সাকিনা জায়নব তিনজনই হোসেন রাজিয়াল্লাহু তাআলার কন্যা আর যে ছিল আর যে ছিল আলী জাইনুল আবেদিন তিনি অসুস্থ ছিলেন তাকে হত্যা করার কথা ছিল তিনি বললেন আমাকে যদি আপনি হত্যা করেন আমার এই যে আত্মীয় স্বজন মহিলারা রয়েছে এদেরকে মদিনায় নিয়ে যাবে কে আমাকে যে হত্যা করেন করেন কিন্তু আমার এই ফুফু বোন ভাতিজি যারা আছে এদের যেন কোনো অপমান না হয় একজন ভালো মানুষের সাথে পাঠিয়ে দিলেন অসুস্থ ছিলেন একটু ছোটও ছিলেন বলে আলী ইসাইনুল আবদিনকে বাঁচিয়ে রাখা হলো এজিদের কাছে চলে গেলেন এজিদ অত্যন্ত সম্মানের সাথে তাদেরকে মদিনায় পাঠিয়ে দিলেন এই আলী জাইনুল আবদিনের সাথে এই গেল দ্বিতীয় চ্যাপ্টার মাথার কি হলো এক বর্ণনা হলো মাথা মদিনায় দফন করা হয়েছে আরেক বর্ণনা হলো মাথা এখনো ফারাদিস নামক জায়গায় যেমন সেখানে দাফন করা হয়েছে তার নামে মসজিদ হয়েছে আরো আশ্চর্য ব্যাপার হলো ফাতেমি মৃত্যুক ফাতেমিরা মিশরে যখন তাদের রাজত্ব কায়েম করে চারশত বছর পরে পাঁচশত বছর পরে নাকি তারা হোসাইন রাজানতানোর মাথা দামেস্ক থেকে নিয়ে গিয়ে সেখানে দাফন করেছে সেখানেও পূজা হয় এখনো পর্যন্ত এই হলো আরেক চ্যাপ্টার এখানে আমি ক্লোজ করে দিলাম খুব দ্রুত গতিতে এখন ব্যাট পলিটিক্সের উপর 5 মিনিট আলোচনা করে আমি আজকের জন্য আপনাদের সামনে বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ আজিজ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নূ ওমর রাদিয়াল্লাহু তাআলা হুর যুগে যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করেছিলেন ইরান যুদ্ধে সেই সময় ইরানের শেষ সম্রাট নজরদের তিন কন্যা তারা অ্যারেস্ট হয়ে যায় এক কন্যাকে গ্রহণ করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু পুত্র মোহাম্মদ আরেক কন্যাকে গ্রহণ করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর আরেক কন্যা শহরবানু যার আসল নাম সালামা সিন্ধি তাকে নিয়েছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহরবানুর ঘরে পুত্র হলো আলী জাইনুল আবেদিন ইরানিরা এখান থেকে রাজনীতি শুরু করেছে যে আমাদের যদি রাজনীতি করতে হয় তাহলে একটা আইডলের প্রয়োজন সেটা কে যেহেতু হোসেন রাজিয়াল্লাহু তাআলা তার পুত্র হোসেন রাজিয়াল্লাহু তাআলা ইরানের বাদশা ইয়াজ দাজারদের কন্যা বানুকে বিয়ে করেছে তার ঘর থেকে আলী জাইনুল আবদিন তাহলে এই বংশকে আমাদের ইমামিয়া বানিয়ে নিতে হবে সেই বংশ থেকে আলী জৈনুল আবদিনের বংশধর থেকেই বারো ইমাম যাদের উপর এখন রাষ্ট্র চলছে ইরানের রাজত্ব চলছে হাই হাসান হাই হোসেন এই দশ দিন যাবৎ তারা করছে আল্লাহর কোরআনের শরীয়ত কোথায় রাসুলের হাদিসের শরীয়ত কোথায় কোরআনের শরীয়ত কোথায় হাদিসের শরীয়ত কোথায় আর ইরানের শরীয়ত কোথায় আপনাদের দৃষ্টি শুধু আকর্ষণ করছি শরীয়ত হোসাইনি শরীয়ত নয় হোসাইন আলাবি শরীয়ত নয় হাসানি শরীয়ত নয় শরীয়ত হলো কোরআনই শরীয়ত কোরআন হলো শরীয়ত হলো হাদিস শরীয়ত 61 হিজরির আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আগেই মৃত্যুবরণ করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করেছি তারপরে যে বাজে কিসসা কাহিনী সেগুলা থেকে আপনাদেরকে আমি দূরে থাকার জন্য বলছি শিয়া ভাইয়েরা হয়তো মনে করবেন যে আমরা শুধু সমালোচনা করি আমরা শুধু বিরোধিতা করি আমরা শুধু এই কঠিন কঠিন কথাবার্তা বলি বিষয়টা তা নয় আপনাদেরকে আমি পুনর্বিবেচনা করতে বলছি ইবনে আব্দুল আজ আল হানাফি তার বইয়ের মধ্যে লিখেছেন আকিদা তাহাবিয়ার সরা করতে গিয়ে কোন মানুষ যদি কোন ইহুদিকে জিজ্ঞাসা করে যে সবচেয়ে ভালো মানুষকে তারা বলবে মুসা আলাইহিসসালামের সঙ্গী সাথীগণ কোন মানুষ যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করে সবচেয়ে ভালো মানুষকে তারা বলবে কেন মুসা আলাইহিসসালামের বারো জন যে হাওয়ারি কোরআনে এসেছে সে কথা قال الحواريين نحن انصار الله এরাই সবচেয়ে ভালো আর শিয়াকে যদি জিজ্ঞাসা করো সবচেয়ে খারাপ মানুষকে ওরা বলবে আল্লাহ নবী সাহাবীরই সবচেয়ে খারাপ মানুষ কি ব্রেন কি বুদ্ধি কি জ্ঞান কি চরিত্র إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোরআন রাত দুইজন যখন গর্তে ছিলেন দুইজনের একজন হলেন আবু বকর যখন আল্লাহর নবী বলছিলেন লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা হে আবু বকর তুমি ভয় পেও না আল্লাহ আমাদের দুজনের সাথে আছেন মাইয়া আমার একার সাথে না মা না আমাদের দুইজনের সাথে আছেন সম্মানিত মুসলিম মুসলিয়ানগণ যদি বুক চাপড়ানো জায়েজ হতো গোটা মুসলিম উম্মত আমরা মোহাম্মদ মোহাম্মদ করে বুক চাপড়াতাম যদি বুক চাপড়ানো জায়েজ হতো আবু বকর আবু বকর করে বুক চাপড়াতাম যদি বুক চাপড়ানো জায়েজ হতো ওমর ওমর করে আমরা বুক চাপড়াতাম আলী আলী করে বুক চাপড়াতাম আলীর নামেও তো তোমরা তেমন কিছু করো না হোসেন থেকে কেন শুরু হতে যাবে এটা কোন শরীয়ত এটা ইসলাম নয় আমরা দৃষ্টি আকর্ষণ করছি ইসলামের দিকে ফিরে আসতে হবে ইসলামী শরীয়ত গ্রহণ করতে হবে ইসলামী দিন গ্রহণ করতে হবে আল্লাহ নবী বলেছেন লাইসা মিন্না দুইটা হাদিস বলে আজকের বক্তব্য আপনাদের সামনে শেষ করব একটি হলো আল্লাহ নবী বলেছেন আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা বলেন বর্ণিত হাদিস আবু মুসা শারি থেকে তিনি অসুস্থ ছিলেন হঠাৎ করে অসুস্থ বেহুশ হয়ে পড়লেন তার স্ত্রী একটু কেঁদে উঠলেন মহিলারা কাঁদতে জানে আত্মীয় স্বজন বা দূরবর্তী যে আমার গ্রামে ছিল মহিলা দুই একজন ওই পাড়ার কে কোন আত্মীয় সম্পর্ক নাই যদি মরার খবর শুনে এইখান থেকে চিৎকার দিতেন নেই যে চাষি কান্দকা তা তো জানি ওই পাড়া বলে কেন মরছে আমাদের দেখা দৃষ্টান্তের মহিলারা খুব কানতে পারে এটা তাদের দোষ নয় আল্লাহ নবী বলেছেন তখন কান্না নিষেধ হয়নি আল্লাহ নবী বলেছেন সবার জন্য সবাই কান্দে ওয়াম্মা হামজা লা বাওয়া কে লাহু আমার চাষার জন্য কান্নার কেউ নেই যখন কান্না নিষেধ হয় নাই সম্মানিত উপস্থিতি একটু কান্না শুরু করে দিলেন আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলার হুশ ফিরে আসলো তখন তিনি বললেন স্ত্রীকে আব্দুল্লাহ তুমি কি চিৎকার করছো নাকি কাটি করছো নাকি আমি মরে গেছি ভয়ে শোনো আল্লাহ নবী বলেছেন লাইসা মিন্না মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা আল্লাহ আনা বাড়ি তার সাথে আমার কোনো সম্পর্ক নেই যে হালাকা দুঃখে দন্য পরে চুলচাছে হিন্দু বিধবদের মতো হালাকা ওয়া সালাকা চিৎকার পারে ওয়া খারাকা এবং কাপড় চোপড় ছেড়ে বুক চাপড়ায় দারাবাল খুদুদ গাল বুক চাপড়ায় এবং সকাল চুপ কাপড় ছিঁড়ে তারা তাদের থেকে আমি বিরক্ত তাদের থেকে আমি দূরে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই নাম্বার টু আল্লাহ নবী বলেছেন চারটি জিনিস আমার উন্মতের মধ্যে থাকবে সাধারণত দূর হবে না একটি হল আল ফখরু বিল আহসাব ওয়া তা'নু ফিল আনসাব বংশের গর্ব করা অন্য বংশের প্রতি আক্রমণ চালানো ওয়াল ইস্তিসকা বিন নুজুম এই তারকার কাছে পানি চাওয়া এবং ওয়া নিয়াহা শোক পালন করা শোক দিবস শোক পালন শোক করা কান্নাকাটি করা জাহেলিয়াত আর বাউমিনাল জাহেলিয়াত জাহিলিয়া কোনোদিন ধর্ম হতে পারে না আল্লাহ নবী আরো বলেন যে কান্নাকাটি করে সে যদি মৃত্যুর আগে তওবা না করে তো কাম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিনে তাকে তোলা হবে তার জামা থাকবে তার পায়ে জামা থাকবে সেরবাল থাকবে কাতেরানের আল কাতরা কিয়ামতের মাঠ তো হবে খুব ঠান্ডা তাই না মাথার উপর সূর্য সেই গরমের মধ্যে যদি পিস ঢালা আল কাতরা আলা পায়জামা পড়ায় দেওয়া হয় ওয়া দিরউম মিন জারাব এমন জামা গায়ে দেওয়া দেওয়া হবে সেটার মধ্যে খালি চুলকানি গ্রাম এলাকায় চুটকার বাতা আছে গায়ের মধ্যে ঘষা দিলে বিলাইয়ের হুং হুঙ্গি আছে একবার যদি গায়ের মধ্যে কেউ গোপনে লাগাই দিতে পারে একেবারে চুলকাইতে হয় আর লাফাইতে হয় এই দুইটা যদি আপনাদের গায়ে দেওয়া হয় কেমতের দিন হাই হোসেন হাই হাসান করবেন আল্লাহ হবেন কেমতের মাঠে আল্লাহ নবীর হাদিস আজকাল বেশি কথা বললাম না কাজে এগুলা নয় কোরআন হাদিসের সহি দিনের উপরে আহলে সুন্নতল জামাতের নীতির উপরে ফিরে আসুন যত বড় রাষ্ট্রই গঠিত হোক যত কিছুই হোক না কেন কোরআন সুন্নতর আদলের উপর সেটা গঠিত নয় সেটা বাতিল সেটার কোনো ভিত্তি নেই আজকের জন্য আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি اللهم انصر من نصر دينا محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وعز وجل وأتم وأهم وأكبر